খোদা তোমার পথে চলতে মোরা তোমার পথে জীবন দিতে তোমার পথে গড়তে জীবন পথে চলি নির্ভয় আমরা সমন্বয় আমরা সমন্বয় আমরা সমন্বয় আমরা সমন্বয় তোমার পথে চলতে মোরা তোমার পথে জীবন দিতে তোমার পথে গড়তে জীবন পথে চলি নির্ভয় আমরা সমন্বয় আমরা সমন্বয় আমরা সমন্বয় আমরা সমন্বয় আমাদের গান আমাদের সুর আমাদের কণ্ঠকানি আমাদের লেখা করবো মোরা তোমার পথে কোরবানি আমাদের গান আমাদের সুর আমাদের কণ্ঠকানি আমাদের লেখা করবো মোরা তোমার পথে কোরবানি কবুল করো হে দয়াময় আমাদের গান অভিনয় আমরা সমন্বয় আমরা সমন্বয় আমরা সমন্বয় সুপ্রিয় ছোট্ট বন্ধুরা আসসালামু আলাইকুম শুরুতেই তোমাদেরকে সমন্বয় সাহিত্য সাংস্কৃতিক সংসদ বগুড়ার পক্ষ থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি সমন্বয়ে পঞ্চম অডিও অ্যালবাম শোনার জন্য নতুন নতুন কথা আর সুরের সম্ভারে সমৃদ্ধ সমন্বয়ের শিশুদের এবারের আয়োজন ফুলের মতো ফুল হতে চাই আমরা সমন্বয় আমরা সমন্বয় আমরা সমন্বয় আমরা সমন্বয় তোমার পথে চলতে মোরা তোমার পথে জীবন দিতে তোমার পথে গড়তে জীবন পথে চলে নির্ভয় আমরা সমন্বয় আমরা সমন্বয় আমরা সমন্বয় আমরা সমন্বয় তোমার পথে চলতে মোরা তোমার পথে জীবন দিতে তোমার পথে গড়তে জীবন পথে চলে নির্ভয় আমরা সমন্বয় আমরা সমন্বয় আমরা সমন্বয়